بسم الله الرحمن الرحيم حامين تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين পরম করুণাময় ও অসীম দাতা আল্লাহর নামে শুরু হা মিম পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডলে মুনিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون আর তোমাদের সৃষ্টিতে এবং বিক্ষিপ্ত জীবজন্তুর মধ্যে নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون দিবারাত্রির পরিবর্তনে আল্লাহ আকাশ থেকে যে রিজিক বর্ষণ করেন অতপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথ রূপে অতএব আল্লাহ ও তার আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে